بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم کل من علیہ فان ویبقا وجہ ربک ذو الجلال والاکرام نبی موسیٰ لشاری رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اتعمل جائر وعود মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলাই ওসাল্লাম আমরা অবশ্য বিষয় অবগত হলাম জাহান্নাম জান্নাত আমি অবশ্য আজকের জন্য আপনাদের জন্য বাছাই করে রেখেছিলাম মরণ একদিন আসবেই মর্মে উল্লিখিত বিষয়টি রেখে দিয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব মরণ একদিন আসবেই মরণ একদিন আসবে এই আলোচনার প্রারম্ভের সংক্ষিপ্ত আলোচনা মরণের সূচনা তারপরের সংক্ষিপ্ত কথা মরণ চাওয়া যায় কি তারপরের সংক্ষিপ্ত কথা মরণের সময় করণীয় কি তিনটি বিষয়কে সামনে রেখে আমরা অল্প সময়ে এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আপনাদের মনে রাখা ভালো হবে মরণ একদিন আসবে এ কথাই ঠিক আজ হোক আর কাল হোক আল্লাহ বলেন কুল্লু নফসিন গায়কাতুল মত প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন মরতে হবে এই কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আলাইহা ইকরাম যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই ধ্বংস হবে জাহান্নাম জান্নাত থাকবে না আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে ফেরেস্তাগণ মারা যাবেন ইবলিশ আরও শয়তান সবাই ধ্বংস হবে একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো কিছু থাকবে না আল্লাহ তালা বলেন কুল্ল সেইন হালিকুন সারা পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে আল্লাহ ছাড়া প্রাণী তো ধ্বংস হবে হবেই আরও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে মহান আল্লাহ বলেন আইনামা তা কোনো ইদরিক কোমল মলাউ কুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরবেই যদি তোমরা একবারে দুর্ভেদ্য অভিনব আশ্চর্য দুর্গে লুকিয়ে থাকো যে দুর্গের মধ্যে পৃথিবীর কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না এমন যদি দুর্ভেদ্য দুর্গে লুকিয়ে থাকো তব মরণ তোমাদের ধরবেই সুনিশ্চিত মহান আল্লাহ বলেন কুল ইন্নাল মৌতাল্লাদি তাফিরুন মিনহু ফাইন্নহু মুলাকিকুম মুহাম্মদ আপনি বলে দেন যে তোমরা যে মরণ থেকে পালাতে চাচ্ছ এই মরণ তোমাকে একদিন না একদিন ধরবেই নিশ্চিত ধরবে অবধারিত ধরবে আল্লাহ বলেছেন ধরবে অতএব ধরবেই ধরবে মরণ একদিন আসবেই আজকার কাল হবে আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাম পরিত্রাণ চাইতেন এইভাবে আউজ বিল্লাহ ইল্লাহ আন্তা আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি এমন আল্লাহ যার মরণ নেই তুমি ছাড়া মানুষ জিনের মরণ আছে জিন মানুষের মরণ আছে জিন এবং মানুষের মরণ হবেই হবে আল্লাহর মরণ নেই আল্লাহ চিরঞ্জীবী আল্লাহ তালা বলেন আমাদের নবীকে আপনার মরণ হবে তাদেরও মরণ হবে পৃথিবীর সকল মানুষের মরণ হবে আপনারও মরণ হবে পৃথিবীর সকল মানুষের মরণ হবে মোহাম্মদের মরণ হবে পৃথিবীর সকল মানুষের মরণ হবে মরণের সময় মানুষ পুনরায় ফিরে আসতে চায় মরণের সময় বলবে প্রতিপালক একটু সময় দিলে দান খায়রাত করব ভালো মানুষ হয়ে যাব একটু সময় দাও একটু সময় দিলে দান খায়রাত করব ভালো মানুষ হয়ে যাও মরণের সময় মানুষ বলে আমাদের প্রতিপালক একটু সময় দাও না একটু সময় দাও তাহলে তোমাকে মেনে নিব তোমার রাসুলকে মেনে নিব একটু সময় দাও মরণের সময় বলে মরণের সময় বলে প্রতিপালক একটু সময় দাও একটু সময় দিলে তোমাকে মেনে নেব তোমার রাসুলকে মেনে নেব মানুষে বলে রব্বের যে হে আমাদের প্রতিপালক একটু সময় দাও আমালো সলেহান তাহলে ভালো কাজ করব। একটু সময় দাও না তাহলে ভালো কাজ করব। আল্লাহ বলছেন ওর একটা কথা মাত্র এটা ফালতু কথা আমি যদি এখনই সময় দিই তো যা ছিল তাই হবে এরকম আমি কাজ করি না সময় চলে আসলে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পিছেও হবে না এইটি আল্লাহ তালার চূড়ান্ত ফাইসালা যারা আগে পিছে নেই অজ ফালতু কথা বলে মাত্র মরণের সময় এটা একটা কথার কথা অহেতুক কথা মরণের সময় বলে মাত্র মরণ হবেই অসুস্থ মানুষ মরণের সূচনা অসুস্থতা মরণের সূচনা আবু মুসা আসারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমল যায় দুস্থ করি ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুলাম আলে আফজাল কর্মের জীবনে কোনটা কর্ম সবচেয়ে উত্তম আমলের জগতে সবচেয়ে ভালো আমল কি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন তুতি সালাম আলামান তারিফ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মানুষের জীবনে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া একটু আবহাওয়া বলেন রসুল সাল্লাম বলেছেন ইন্নাফি জান্নাতে লাগোরা জান্নাতে এমন উন্নত মানের পদার্থ তৈরি ঘর রয়েছে টক করছে করছে জাহেরা যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় তো সাহাবিগুন বলছেন লেমান হাজিরি আল্লাহ নবী এত দামি ঘর পাবে কে এত দামি ঘর পাবে কে তখন আল্লাহ রসুল বলছেন লিমানা আলান আল কালামা যার মুখের ভাষা নরম সে পাবে দুই আতামা যে দুস্থ করি ফকির মিসকিনকে খেতে দিল সে পাবে রাসুল সাল্লাম বলেন মাসাকিন কেল মুজাহিদ ফিসাবিল সায়েম কা লাইফ লাইফতেন অল কায়েম লাইয়াত্তর মানুষ যদি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে যদি বিধবা নারীকে দেখাশোনা করতে পারে তাহলে এক নেকি সমান তিন নেকি হবে এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত যুগ পড়লে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় আপনাকে আমি কি দিয়ে বুঝাই দুস্থ গরিব অসহায় মানুষের প্রতি দয়া করা কত নেকি বুঝাতেই পারলাম না বুঝাবো কি দিয়ে শতকরা পঁচানব্বই জন বক্তাই বৃদ্ধ আমার বুঝে শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু আর আপনাদের অবস্থা দেখে আমারও খুব কষ্ট হয় আপনাদেরকে দেখলে আমার খালি চাঁপাই নবগঞ্জের ভাষাটা মনে পড়ে আন্ধা কো আন্ধা পড়াতা হয় অন্ধকে অন্ধ পড়াচ্ছে মানে যে বলছে সেও অন্ধ যে শুনছে সেও অন্ধ বক্তা বন্ধ শ্রোতা বন্ধ আর যে কোরআন হাদিস বুঝে সেও যে কোরআন হাদিস বলে না গো কোরআন হাদিস বললে যে একটু সময় লাগবে দশটা আয়াত মুখস্থ করতে হবে বিশটা হাদিস মুখস্থ করতে হবে শ্রম দিতে হবে একাই বসে বসে তাকে পুনরায় বলতে হবে বারবার ফিরিয়ে আনতে হবে নইলে মোবাইলের দিকে মাইকের দিকে মুখ করে একটা হাদিস বলার পরে আর মনে থাকবে না তখন খালি রংপুর যাবে দিনাজপুর যাবে খুলনা যাবে কোথায় কোথায় যাবে চট্টগ্রাম যাবে বরিশাল যাবে তিন ঘন্টা পরে বলবে যে এই আয়াতের তর্জমা করতে ব্যাখ্যা করতে আরো দুই দিন লাগবে এখন পর্যন্ত কিছুই বলেনি একেবারেই ধোকাবাজ আপনাদেরও অবস্থা যা হুজুরেরও অবস্থা তা রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আদেশ করছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও দুই ওদুল মারিদা অসুস্থ মানুষকে দেখতে যাও এটা আমার আদেশ অসুস্থ মানুষকে দেখতে যাও তিন ফুকুলানি বন্দীদের মুক্ত করো এই ছেলে তোমাকে দল করতে নিষেধ করেছি জিন্দেগিতে কোনোদিন দল করবো না সংগঠন করলে আর একজনের বদনাই করাই লাগবে আমার আঠারো বছরের অভিজ্ঞতা দল করো না তোমার গতি হচ্ছে আর একজনকে জেলে দেওয়া আল্লাহর নবী বলছেন জেলের মানুষকে মুক্ত করো আর আপনি চাচ্ছেন মিথ্যে সাক্ষী দিয়ে জেল দেওয়া তাহলে মুখামুখি হলো না যুগ পড়ে জান্নাত কিনার আশা করো না বল হিসাব মুরব্বী অনুরোধ করে যাচ্ছি আল্লাহ রসুলের এই বাক্যটাকে মূল্যায়ন করিয়েন কোটি টাকা দাম আল্লাহ রসুল বলেছেন ফুকুলানি বন্দি যারা আছে তাদের মুক্ত করো জেল থেকে বের করো এটা আমার আদেশ বলছিলাম অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে আবু আনহু বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন লিল মুকমেন আল্লাহ মুকমেন সিদ্ধ খেসালিন একজন মোমেন আর একজন মোমেনের উপরে ছয়টা হক রাখে দেওয়াই লাগবে দিতে বাধ্য দেওয়াই লাগবে দিতে বাধ্য দিতেই হবে এক হয়ে যা মারে দা অসুস্থ হলে দেখতে যেতে হবে আপনি বাধ্য আমি অসুস্থ হয়েছি আমাকে দেখতে আসবেন বংশাল সুরিটোলা মালিটোলা পিয়ালা মসজিদ আরো কত কি এইসব মসজিদের মুসল্লিদের মতো কাগজে লিখে দিয়ে বলিয়েন না যে পাঁচ হাজার টাকা থাকলে একটু দোয়া করে দেন আর এমন দোয়া মায়েরে দিল আমার হায়াত পর্যন্ত সময় থাকলো মাওলানা সাহেব আপনার কাছে প্রমাণের দাবি থাকলো এইভাবে দোয়া চাওয়ার প্রমাণ কোথায় অসুস্থ হলে মানুষকে দেখতে যেতে হবে রাসুল সাল্লা সাল্লামের একাধিক হাদিস এবং আপনি দেখতে যেতে বাধ্য আপনি দেখতে যেতে বাধ্য দেখতে যেতেই হবে আগে যেটা বললাম সেটা আদেশ আর এখন যেটা বলছি সেটা অধিকার এর পরে যেটা বলবে সেটা আল্লাহ বলবেন বিচারের মাঠে আবার আপনাকে একটু থেমে দেখুন এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না রেডি হও উনিশ বিষয় না যেন কথা পাখি যেন মনে করে আপনাকে পাথর কথা যেন একটু উনিশ বিষয় নেয় এই হাদিসে কয়েকটা কথা আছে বলে নিয়ে আবার ফিরে যাচ্ছে মাতা মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে আপনি বাধ্য তিন দাওয়াত দিলে যেতে হবে তবে দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে মেয়েটা কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে বসে আছে এইবার দাওয়াত থেকে ফিরে আসতে হবে গিয়ে দেখছেন যে ছবি উঠছে সবাই ভিডিও করছে তাহলে দাওয়াত থেকে ফিরে আসতে হবে গিয়ে দেখছেন যে কনে গেছে বরের বাড়িতে হলুদ মাখতে হবে বর এসেছে কনের বাড়িতে হলুদ মাখতে ছি ছি ছি ছি ছি ছি ছি মানুষ নিচে নামতে নামতে মনে হচ্ছে যে পেশাব পায়খানা হয়ে গেছে মানে বিবেচনা বলে কোনো জিনিস নাই আল্লাহ বলছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো ভালো আজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলেন বিবাহের আগে মেয়েটা ছেলের বাড়িতে হলুদ মাখতে যায় কি করে বিবাহের আগে ছেলেটা মেয়ের বাড়িতে হলুদ মাখতে আসে কি করে সবাই কি পশু প্রাণী নাকি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো এটা হয় কি করে দাওয়াত দাওয়াতে যেতে হবে আপনি বাধ্য তবে দাওয়াত খেতে গিয়ে দেখছেন তাহলে ফিরে আসতে হবে এটাও বাধ্য ওয়াইশাল্লিম আলাইহে কে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে আবখালু নাস মাখেলাবি সালাম সবচেয়ে খারাপ মানুষ কৃপণ সেই যে সালাম দিতে দেরি করে সবচেয়ে ভালো মানুষ সেই যে আগেই সালাম দেয় তিনি বলেন অসম্মিত হয়ে যা হতাশা হাঁচি আসলে উত্তর দিতে হবে তবে আপনার হাঁচি আসলে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য আপনি আগে আলহামদুলিল্লাহ বলবেন তারপরে আমি উত্তর দিব ইয়ার হামাকাল্লা তো প্রতিবেশী যদি বাড়িতে না থাকে তাহলে তার কল্যাণ কামনা করবেন তার হাট বাজার করে দিবেন বলছিলাম আবু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইয়া লিমা তাউদনি বিচারের মাঠে আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন তখন লোকটি বলবে আন্তর আব্বুল আলামিন আর আপনি বিশ্ব জগতের প্রতিপালক কেইফাও তো আপনাকে আমি দেখতে যাব মানে কথাটা বুঝতে পারলাম না প্রতিপালক আরে আপনি বিশ্ব জগতের প্রতিপালক আপনাকে আমি দেখতে যাব মানে এটা কি কথা হলো তখন আল্লাহ বলছেন এই শোনো ইন্দি আব্দি ফোলান কাদা মারে দা অমুক বান্দা আমার অসুস্থ হয়েছিল ফালাম তাও তো তুমি তাকে দেখতে যাওনি তাকে দেখতে গেলে আমাকে দেখতে যাওয়া হতো তুমি দেখতে যাওনি কেন বুঝাতে পারলাম না সভাপতি সাহেব আপনাকে বলছি মসজিদের সেক্রেটারি সাহেব আপনাকে বলছি আপনার মসজিদের নীতির প্রমাণ চাই বড় বড় আলেমলমা বসে আছেন প্রমাণ দিতে হবে অন্যথায় নীতি বন্ধ করতে হবে আজকে আহলে হাদিসের অনেক ভালো আলেমলমা এখানে উপস্থিত আমি আপনাদের উপস্থিতিতে আন্তরিকভাবে খুশি হয়েছি মসজিদের জুমার দিনের এই নীতি বাতিল করতে হবে আপনার ইচ্ছাকে বাতিল করতে হবে এবার আপনার সাথে আমার আরো জরুরি কথা তবে আর একটু কথা আছে তারপর এখন পর্যন্ত একটা হাদিস দেখালাম আল্লাহর নবীর আদেশ অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে একটা হাদিস দেখালাম আপনি দেখতে যেতে বাধ্য কেন আমার হক আছে আপনার ওপরে একটা হাদিস দেখালাম আল্লাহ বিচারের মাঠে আপনাকে বলবে যে আমাকে দেখতে যাওনি কেন বুঝাতে পারি না মনে হয় কথা এবার আরো দু একটা বলছি আল্লাহর নবী অসুস্থ মানুষকে দেখতে যেতেন আবহাওয়াহ বলেন দেখালেন নবী সাল্লাম আল্লাহ আরবিন আল্লাহর নবী একজন পল্লী বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষকে দেখতে গেলেন আল্লাহ নবী গ্রামের মানুষকে দেখতে যেতেন অসুস্থ মানুষকে আপনাকে বলছি আল্লাহর নবী অসুস্থ মানুষকে গ্রামে দেখতে যেতেন ওয়াকানা এদা দেখালা মেরিদিন কালা তার একটা নীতি ছিল যখন অসুস্থ মানুষের কাছে যেতেন তখন বলতেন লাবাস তহর ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে এইটা তিনি প্রথমে বলতেন তাই তিনি এই বৃদ্ধ মানুষ অশিক্ষিত বেদুইন গাঁওয়ার মানুষটাকে বললেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে তখন লোকটি বলছে কাল্লা কখনো নাই আমার অসুখ ভালো হবে না মরণকে আমি দেখতে পাচ্ছি আমি এত অসুস্থ আমার গায়ে খুব জ্বর আমি ভালো হয়ে যাব মানে কি বলেন আপনি আল্লাহ রাসুলকেও চিনেও না বুঝেও না অশিক্ষিত মানুষের যা হয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এ দান আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা বললে সেটাই আমি তো বলছিলাম যে লাভ আসতে হর ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভালো হয়ে যাবে এখন তুমি বৃদ্ধ মানুষ বুঝো না তুমি বলছো যে না মরণ আমাকে দেখতে পাচ্ছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে কি হলে এটা কবর আমাকে দেখতে পাচ্ছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে তো আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি শেষের টুকু বলতে চাইনি আমি বলতে চাচ্ছি রাসুল বেদইন গাঁওয়ার অশিক্ষিত মানুষকে গ্রামে দেখতে যেতেন তার প্রমাণ পেশ করছি বলেন দেখা রসুল্লাহ সাহেব সাহেবের মাকে আল্লাহ রসুল দেখতে গেলেন আল্লাহ রসুল বলছি মালাকে তুষাব ফিনা কি ব্যাপার তোমার কি হয়েছে এই মহিলা তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁপছ কেন থর করে কাঁপছ যে তখন মহিলা বলছে আলাইয়া হুম্মা আমার গায়ে খুব জ্বর জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয় আমার গায়ে খুব জ্বর জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয় আমার গায়ে খুব জ্বর জ্বরের জন্য আল্লাহ বরকত না দেয় তখন আল্লাহ রসুল বা তোসবিল হোম্মা জ্বরকে গালি দেব না শোনো জ্বরকে গালি দেব না ফাই না তুধেব দুনুবা কামা ইধেব কিরো সালা হাদিদের জ্বর মানুষের পাপকে দূরে করে কামারের কর্মকারের ভাটি যেমন লোহার ময়লাকে দূর করে বুঝাতে পারিনি কামারের ভাটি দেখেছেন হাপড় দেখেননি মনে হয় কেমন মনে হচ্ছে যেন আচ্ছা কামার নাম শোনেননি কামার কর্মকার কর্মকার কামার যারা লোহার কাজ করে তাদের ওই ভাটি ওই হাপরে যেখানে বাতাস দেওয়া হয় কয়লার ভিতরে লোহা দেওয়া হয় তো কিছুক্ষণ পরে লোহার গায়ে যে ময়লাটা আছে সে ময়লাটা কি হয়ে যায় ঝরে পড়ে যায় আল্লাহর নবী বলছেন যে কর্মকারের হাপরে ভাটিতে লোহার ময়লা যেভাবে ঝরে যায় আগুনে জ্বর মানুষের পাপকে ওইভাবে দূর করে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোনো অসুস্থ মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিষ্পাপ হয়ে যায় আর একটু অসুখ হলেই যে ডাক্তারের কাছে যাচ্ছে একটুকু যে দেরি করে না তো দেরি করবে কেন চিকিৎসা ভাতাও যে বেতন আছে টাকাটা তো খরচ করা লাগবে আরে মরার সময়তে মেডিকেলে বাপকে দেখতে পাচ্ছে লাল বাতি জ্বলছে দূরে দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে এই যে যাও এই যে যাও এই যে যাও এই যে যাও দেখছে বাপকে দূর থেকে আশ্চর্য মানুষের হিসেব লিল মৌতিলা সাকরা নিশ্চয় মরণের বড় কষ্ট আছে নিশ্চয় মরণ একটা কষ্টকর ব্যাপার আইসর জিয়াল্লাহ তালা আনহা বলেন কানা বাইনা নবী সাল্লাহ আলি ইসাল্লাম উলবা মরণের সময় আল্লাহর নবীর সামনে ছিল একটা পানির বাটি ফিহা মাউন তাতে ছিল পানি ফাইদ ইয়াদাহু আল্লাহর নবী তার ভিতরে হাত ঢোকাচ্ছিলেন ভিজা হাতটা ইয়ামসাহ বেহেমা ওয়াজাহ দিয়ে তার মুখটা এভাবে ডলে দিচ্ছিলেন ভিজা হাত দিয়ে তার মানে গায়ে খুব জোর নিজে নিজে হাত ঢুকিয়ে হাত পানিতে ভিজিয়ে মুখের ওপরে হাতটা বোলাচ্ছিলেন তিনি বলছিলেন নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন সোম্মা নাসাবায়াদাহ তারপরে হাতটা তিনি উপর দিকে করলেন আয়সার গেল বিবরণ তারপর তিনি হাতটা উপর দিকে করলেন তারপরে বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়ার হামনি তুমি আমার প্রতি দয়া করো ওয়াল হিকনি বিরাফিকিল আলা উঁচু সম্মানিত মর্যাদার অন্তর্ভুক্ত আমাকে করে দাও সোম্মা মালাতে দোহা কবে যা তারপর আত্মাকে বের করে নেওয়া হলো সুমা মালাতে দাহ হাতটা ধীরে পড়ে গেল আয়েসার জি আল্লাহ তালানার নিজস্ব বিবরণ পাশে স্বামী থাকলে একটু লাইলাহিল্লাহ বলার সুযোগ হয় একটু তাসমি তাহালিলের সুযোগ হয় গায়ে একটু হাত লাগানোর সুযোগ হয় তাই অসুখের জন্য গেছে সিঙ্গাপুর ছেলে নাই মেয়ে নাই আহাল নাই পরিবার নাই কেউ নাই যেতে পারে কিন্তু মরা মানুষটাকে মেডিকেলে নিয়ে গেছে ও বাড়িতে মরে গেছে তাও যে মেডিকেল নিয়ে যাচ্ছে গো তবুও মেডিকেল নিয়ে যাচ্ছে বুঝাতে পারলাম না ধৈর্য সহ্য যে কারণ একটা মহিলা এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু দোয়া করেন তো আমার গায়ে মির্গির রোগ আমি হঠাৎ করে পড়ে যাই আমি কাপড় চুপড় খুলে ফেলি তখন আল্লাহ রসুল বলছেন ইসবেরি তুমি একটা ধৈর্য ধারণ করো তখন মহিলা বলছে আচ্ছা ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব অসুখের ওপরে তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া করলাম তুমি আর কাপড় খুলে ফেলবে না নগ্ন হয়ে যাবে না তারপরে আল্লাহ রসুল বলছেন শোনো শোনো শোনো শোনো কেউ যদি জান্নাতি মেয়েকে দেখতে চায় তাহলে দেখতে পারে যে যে এই মেয়েটা জান্নাতি এই যে দেখে এই মেয়েটা জান্নাত রোগ অসুস্থ হলে চিকিৎসা করতে পারেন যাই লিকুল্লে দাইন দাওয়া আনসাল আল্লাহ তালা লিকুল্লে দাইন দাওয়া প্রত্যেকটা রোগের ঔষধ আছে এ কথা আল্লাহর নবী বলেন প্রত্যেক একটা রোগের ঔষধ কালো জিরে এ কথা আল্লাহর নবী বলেন প্রত্যেকটা রোগের ঔষধ সিঙ্গা লাগানো এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন শুধু একটা রোগ সবচেয়ে মারাত্মক যে রোগটা একেবারে ভাগ্যকে ভেঙে চুরমার করতে চাই সেটা হলো বদনজর ছেলেকে সবার সামনে নিয়ে যাবেন না ছাদের উপরে সন্ধ্যা নিয়ে যাবেন না যেখানে সেখানে নিয়ে যাবেন না মানুষের নজর বদ নজর বদ নজর ছেলেকে লেগে গেলে খুব কঠিন অবস্থা মারাও যেতে পারে ভাগ্যকে ভেঙে দিতে পারে বদ নজর এই কথা রাসুল সাল্লাম বলেন ভেঙে দিতে পারে না যদি ভাগ্যকে ভেঙে দেওয়া যেত তাহলে বদ নজর পারত বদ নজর এক মারাত্মক ব্যাধি কঠিন রোগ সংক্ষিপ্তভাবে এইখানে আলোচনা শেষ করে আরো কিছু ছিল এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি এইখানে করে দিয়ে আপনার কাছে আবারও দাবি থাকলো চলন্ত নীতি বাতিল করুন অসুস্থ মানুষকে দেখতে যান এখানে একটু বলে রাখি রসুল সাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যেতেন আবহাওয়ার বলেন কোন মানুষ যখন অভিযোগ করত যে আমার গায়ে ব্যাধি আমি অসুস্থ আল্লাহ রসুল তার গায়ে একটু হাত দিয়ে মুছে দিতেন হাতটা দিয়ে গায়ে একটু বলিয়ে দিতেন আর বলতেন বাস আল্লাহ তুমি রোগ দূর করো রব্বান নাস তুমি মানুষের প্রতিপালক অস্ফে আরোগ্য দাও আরোগ্য দাও প্রতি বলো সাফি তুমি তো আরোগ্য দাতা তুমি এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে এরকম আরোগ্য দাও আল্লাহ রসুল গায়ে হাত দিয়ে কথা বলতেন মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তার গায়ে হাত দিয়ে কথা বলতেন এতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির সুবিধা বলে আসছি এবার আমি যে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে এতে লাভ কি আলী রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান মুসলিমান সাবাহান আলফ কোন মানুষ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ এ লোকটাকে তুমি ক্ষমা করে দাও এ লোকটা একটা অসুস্থ মানুষকে দেখতে গেছে আল্লাহ তুমি এ লোকটাকে ক্ষমা করে দাও এ লোকটাও অসুস্থ মানুষকে দেখতে গেছে আল্লাহ তুমি এ লোকটাকে ক্ষমা করে দাও এটাও অসুস্থ মানুষকে দেখতে গেছে সত্তর হাজার ফেরেস্তা আমি যে কি দিয়ে বুঝাই আপনাকে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত আবু হরানু বলেন রসুল সাল্লাম বলেছেন মুসলিম যে ব্যক্তি তার মুসলিম ভাইকে দেখতে যায় কানাফি খোরাফাতি জান্নাতে হাত্তায়ার জেয়া যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে মুসলিম আমি এই কথা দুটো আবার ফিরিয়ে বলি মানে এখানে আর লম্বা কথা বলবো না এখান থেকে চলে যেতে চাচ্ছি মরণের সূচনা থেকে এখন চলে যাব চলে গিয়ে বলবো মরণ চাওয়া যায় কি এরপরে মরণের সময় করণীয় তুই একটা কথা বলেই খুব তাড়াহুড়া করছি আপনি খুব রেডি থাকবেন একটুক সামান্য সরিষা সম পরিমাণ উনিশ বিশ হয় না যেন আন্তরিকভাবে অনুরোধ থাকছে বলে নিচ্ছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে আপনি বাধ্য তাতে তার লাভ আছে আপনারও অনেক লাভ আছে এইবার মসজিদে যে এইভাবে কাগজ লিখে দিয়ে দোয়া চেয়ে নেওয়া হচ্ছে তার প্রমাণটা কোথায় যদি কোনো প্রমাণ না থাকে তাহলে রাসুলের সোননাথকে উপেক্ষে করে একটা নতুন সোননাথ চালু হচ্ছে নাকি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে এটা রাসুলের সোননাথ আর মসজিদে দোয়া করে নিতে হবে এটা ভারতের সোননাথ বিবেচনা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন মরণের আশা আকাঙ্ক্ষা করা যায় কি আবু বলেন রসুল সাল্লাম বলেছেন মমতা অবশ্যই যেন কোনো ব্যক্তি মরণের আশা আকাঙ্ক্ষা না করে কেন ইম্মা মুসিয়ান ইম্মা মোহসেনান ফাল্লাহ ইয়াজদাদা খায়রান ও যদি ভালো মানুষ হয় আর বেঁচে থাকে তাহলে নেকি আরো বেশি হয়ে যাবে নেকি যত বেশি হবে জান্নাতের মর্যাদা তত বেশি হবে লোকটা যদি পাপি হয় হয়তো বা কোনো সময় তোবা করতে পারে তো মরণ চাইবে কেন মরণ চাইবে কেন মরণ কেন চাইবে ভালো মানুষ বেঁচে থাকলে নেকি বেশি হবে খারাপ মানুষ বেঁচে থাকলে কোনো সময় যদি তোবা করে রাসুল সাল্লামের আর একটা কথা এখানে বলে রাখছি তোমরা যারা দায়িত্ব পালন করছো এক মিনিটের জন্য চলাচল বন্ধ করো এই কথাটি আরো জরুরি খুব বেশি জরুরি বলেন হাদিস বর্ণনা করেন তিনি বলেন মাররা আল্লাহ বেজানা আল্লাহর নবী একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন একটা জানাজা রাসুলের পাশ দিয়ে যাচ্ছিল একটা জানাজা রাসুলের পাশ দিয়ে যাচ্ছিল তাহলে রসুল বলেন আল মুস্তারি ও আল মিন মিনহ এই লোকটাও একটু নিরাপত্তা শান্তি গ্রহণ করুক অন্যান্যরাও নিরাপত্তা ও শান্তি গ্রহণ করুক সাহাবিগণ বলছেন মুস্তারি হল মুস্তার যেই ভাষা বললেন এটা বুঝতে পারলাম না কি যে বললেন আপনি এটা নিরক্ষর ছিলেন কোনটা কোনটা আইন কোনটা কোনটা কাপ কোনটা ফা কিছু চিনতেন না এরপরেও মাঝে মধ্যে এমন ভাষা বলতেন যে শ্রোতা কেউ চিনে না বুঝে না বলার সাথে সাথে সাহাবিগণ বললেন বুঝলাম না যে কি বললেন তখন আল্লাহ রসুল বলছেন সোনা আলাবদুসলে দুনিয়ে ওয়াইজ লোকটা যদি ভালো হয় তাহলে তো কবর দিলেই তাড়াতাড়ি দুনিয়ার ঝামেলা কষ্ট ক্লেশ থেকে বেঁচে গেল আর আল্লাহর রহমতের কাছে চলে গেল কবরের সাথে সাথে জান্নাত চলে গেছে তো লোকটা বেঁচে গেল অলাব্দুল ফাজের লোকটা যদি খারাপ হয় লোকটা যদি খারাপ হয় তাহলে তার ক্ষতি থেকে বেঁচে যাবে মানুষ পুরুষ নারী তার ক্ষতি থেকে বেঁচে যাবে দেশ শহর তার ক্ষতি থেকে বেঁচে যাবে পশু প্রাণী তার ক্ষতি থেকে বেঁচে যাবে গাছপালা হ্যাঁ পাপির পাপের প্রতিক্রিয়া পড়ে তার ছেলে মেয়ের উপরে জাতির উপরে পাপির পাপের প্রতিক্রিয়া পড়ে দেশের উপরে অশান্তি নেমে আসতে পারে পাপের প্রতিক্রিয়া বাড়ির গাছপালার উপরে পড়ে ফল ধরবে না গাছটা মরে গেল আমি আপনাকে প্রতিক্রিয়া ভালোভাবে বুঝাতে পারলাম না তবে আল্লাহর নবী বলেছেন যে ওই লোকটাকে মাটি দিয়ে দিলে দেশবাসী বেঁচে যাবে পশু প্রাণী বেঁচে যাবে গাছপালা বেঁচে যাবে মানুষজন বেঁচে যাবে এখন আপনি বুঝেন আপনি কি বুঝলেন আপনি বলেন আপনি কি বুঝলেন আমি বলছি পাপের প্রতিক্রিয়া আর একজন মানুষের উপরে গিয়ে পড়ে আমি বলছি পাপির পাপের প্রতিক্রিয়া দেশের ওপরে পড়ে আমি বলছি পাপির পাপের প্রতিক্রিয়া গাছপালার উপরে যা পড়ে আমি বলছি পাপির পাপের প্রতিক্রিয়া গরু ছাগলের উপরে গিয়ে পড়ে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কোনো সমস্যায় যেন মানুষ মরণ না চায় যে কোনো সমস্যা যে কোনো সমস্যায় যেন মানুষ মরণ না চায় ফাইন লাহু বুদ্ধান যদি তার জন্য মরণ চাওয়া জরুরি হয় মরণ যদি চাইতেই হয় ফায়াকুলো সে যেন বলে মরণ যদি চাইতেই হয় তাহলে সে যেন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যদি আমার বেঁচে থাকা ভালো হয় নিয়ে যা অফাত আমার মরণ দাও যদি আমার মরে যাওয়া ভালো হয় এটা বলতে পারে আমার মরণ দাও যদি মরে যাওয়া ভালো হয় এটা বলতে পারে উমুসালমা তালা আনহা বলেন রসুল বলেছেন মা মিন তুসিবুহু যে কোনো সমস্যা যদি আপনাকে লাগে যে কোনো সমস্যা ফাতাকুলো অয়াকুলো সে যদি বলে যা কিছু ঘটেছে আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব তারপরে বলে আল্লাহ আল্লাহ যেই মুসিবত আমার উপরে এসেছে এতে তুমি আমাকে নেকি দাও আর এই জায়গাতে একটা ভালো কিছু দাও উমু সালমা রাজিয়াল্লাহ আনহা বলেন যখন আল্লাহর নবী এই দোয়াটা আমাকে বলতে বললেন তখন আমি বলছি যে আইল মুসলিম মিনাবি সালমা আরে আবু সালমার চেয়ে তো কেউ ভালো মানুষ নেই আবু সালমা আমার স্বামী আবু সালমা মারা গেল আর আল্লাহর নবী বলছেন যে তার স্থানে আর একটা ভালো মানুষ চাও আমার তো বুঝে আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ নেই তো আমি কিভাবে চাইতে পারি এটা তো যাক কুলতোহা ফাইনি কুলতোহা রাসুল বলেছেন তাই বলি রাসুল বলেছেন তাই বলি বলি যে ওয়াকলেফলি খায়রান মিনহ আল্লাহ আমার স্বামী মারা গেল এর স্থানে তুমি আর একটা ভালো মানুষ দাও কয়দিন পরে দেখি রাসুল সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বুঝলাম ও এবার তো দেখি আল্লাহ রসুল আমার স্বামী আবু সালমার চেয়ে কত ভালো তার তো হিসাব নিকাশই নেই আমি বুঝতে পারছিলাম না বললেন যখন আমাকে বিবাহের প্রস্তাব দিলেন বোখারির হাদিস তখন আমি তাকে তিনটা কথা বললাম দেখুন আল্লাহর নবী আমাকে তো বিবাহের প্রস্তাব দিচ্ছেন তবে একটু বুঝে নেন আমি কিন্তু গ্রামের মেয়ে আপনি কিন্তু শহরের মানুষ চলতে ফিরতে না জানি কেমন কেমন হয় এক দুই আমি কিন্তু স্বামীওয়ালা মানুষ আমার স্বামী ছিল মারা গেছে আমি তার সাথে কেমন চলেছি আপনার সাথে যে কেমন চলব সেইটা যে কেমন হয় বিবেচনা করে প্রস্তাব দিন আল্লাহ রসুল শুনুন আমার আগের স্বামীর একটা ছেলে আছে সেই ছেলেটা আমার সাথে থাকবে তো আমার আগের স্বামীর ছেলে নিয়ে আপনি আমাকে নিয়ে চলতে পারবেন কিনা বিষয়টি ভেবে বলুন তখন আল্লাহ রসুল বলছেন যে বুঝেই তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তখন মুসলমান বলেন আচ্ছা ঠিক আছে এটা ওই যে একদিন বলছিলাম খাও পান করার নিয়ম উমর আবি সালমা বলেন কিন্তু হিজরান ফিবাইতে রসুল্লাহাম আবু সালমার ছেলে উমার আবু সালমার ছেলে উমার বলছেন আমি রাসুলের কোলে লালন পালন হচ্ছিলাম আমি খেতে বসলে হাতের প্লেটটা হাতটা প্লেটের এখানে সেখানে যায় তার মানে আমি আমার মায়ের আগের স্বামীর স্বামীর ছেলে তার মানে আমি আমার মায়ের আগের স্বামীর ছেলে আর আমার মায়ের পরের স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লি আলি সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে খেতে বসি তখন আমার হাতটা প্লেটার এখানে সেখানে যায় আমাকে বলেন সামিল্লা বিসমিল্লা বলো কুলবিয়া মিনিক ডান হাতে খাও কুলমি মাইয়ালিক পাশ থেকে খাও একসাথে তিন কথা বলে দিচ্ছেন আগের স্বামীর ছেলেকে বলেন দেখালেন সাল্লাহ সালমা আবু সালমা মারা গেছেন তো আল্লাহ রাসুল দেখতে আসলেন আবু মানুষ মারা গেলে রাসুল আবু দেখতে আসলেন অর্থাৎ তখন তার চোখটা এভাবে মেল হয়েছিল এইভাবে মেল হয়েছিল হাত দিয়ে চোখটা বন্ধ করে দিলেন তারপরে বলেন শোনো শোনো শোনো শোনো ইন্নার রুহা নিশ্চয় আত্মা যখন বের হয় তবে অহল বাসারও চক্ষু তখন তাকে দেখতে থাকে কিভাবে কিভাবে বের হয়ে গেল আত্মা যখন বের হয় তখন চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে কিভাবে বের হয়ে গেল যেমন আত্মা বের হয়ে গেছে দেহটা অকেজ হয়ে পড়ে থাকে চক্ষু তখন বন্ধ করতে পারে না কেন এই শরীর অকেজ হয়ে গেছে চক্ষু তখন মেল হয়ে থাকে তাইলা রসুল বললেন পাশে যারা আছে তারা যেন বন্ধ করে দেয় পাশে যারা আছে তারা যেন বন্ধ করে দেয় চক্ষু আত্মা যখন বের হয় চক্ষু তখন দেখতে থাকে যেমন আত্মা বের হয়ে গেছে দেহ অকেজ হয়ে গেছে এই চক্ষুর বন্ধ হয় না শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু টান দেওয়ার বন্ধ হবে না কাজে তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে পাশে যারা ছিল তারা হইচ হইচ করে কাঁদতে লাগলো ওই সময়তে তখন আল্লাহ রসুল বলছেন লতা সুব্বুন আল্লাহ তোমরা নিজেদের উপরে এভাবে গালি দিও না তোমরা এভাবে কান্নাকাটি করো না ইয়ম না না তোমরা যেসব কথা বলো তার উপরে আমিন বলে এভাবে কান্নাকাটি করছো এভাবে কি বলা বলি করতে লাগলে হইচই করে আরে বলো কি তোমরা যেটা বলছো তার আমিন বলে জীবনে কোনোদিন ছেলেকে শয়তান বলে গালি দেবেন না এই শয়তান কোথায় গেছিলি তো দাঁত ভেঙে দেবো এভাবে ছেলেকে বলবেন না কেন আপনি যখন বললেন এই শয়তান তখন আমিন বলল ফেরেস্তা বলল আমিন আল্লাহ তুমি একে কবুল করো মানে এই শয়তান হয়ে যায় আর আপনার স্ত্রী যদি গ্রামের হয় তাহলে আপনার ছেলে মেয়েকে যে কত কি বলে তা আমি জানি না খেলে আপনি জানেন বুঝাতে পারেনি কথা মনে হয় আপনি যা বলেন এই কথার উপরে কে আমিন বলে ফেরেস্তাগণ কাজে মুখ দিয়ে কথা বের করলে হিসেব করে বের করবেন নিজেকে মানুষ মনে করবেন কোনো সময় নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না সাবধান এরপরে রাসুল সাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ আবি সালমা আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো তার একটা সুন্দর প্রতিনিধি করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো মরণকে স্মরণ করতে হয় আবু তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা স্বাদকে কেটে দেয় সাদ লোকটা বলছে ঢাকা শহরে বংশালে বাড়িটা পাঁচ তালা করব। রাতে কত ভাবলো সকালে মারা গেছে তাই তো সাদ কেটে দিল কে মরণ আল্লাহ নবী বলছেন এই জিনিসটাকে বারবার স্মরণ করিও মরণকে বারবার স্মরণ করিও মরণকে স্মরণ করতে হয় গরিব মানুষটা বলছে যে সাত দিনের মধ্যে একটা ভ্যান কিনবো তো মারা গেল তো সাতটা থেকে গেল মরণ তার সাতটাকে কেটে দিল রাসুল সাল্লাম বলছেন জোরু কাবরা ফাইন হুতুজাক্র মতাকুম কবর দেখতে যাও কবর দেখতে যাও কবর তোমাদের মরণকে স্মরণ করাবে সবাই মিলে দেখতে গিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করিয়েন না সেটা আবার বেদাত হবে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করবেন আপনি আপনার মতো যাবেন আমি আমার মতো যাব। আপনার ভাই তার মতো যাবে সবাই মিলে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন না সেটা আবার প্রমাণ করা যাবে না রাসুল সাল্লাম বলছেন কবরকে দেখতে যাও রাসুল সাল্লাম একদা বললেন সবচেয়ে বুদ্ধিমানকে তাকে বলতে পারো সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুলই বললেন তখন সাহাবিগুন বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন সবচেয়ে বুদ্ধিমান কে তখন আল্লাহ রসুল বলছেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে সে হলো সবচেয়ে বুদ্ধিমান আব্দুল মসুদ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম একদা বললেন এই সাহাবিগণ পৃথিবীর মানুষ তোমরা একটু প্রকৃত লজ্জা করো তো আল্লাহকে একেবারে খাঁটি লজ্জা করো একটু আল্লাহকে লজ্জা করো তো প্রকৃত একটু লজ্জা করো তখন সাহাবিগণ বলছেন নাহানো নাস্তাহি হাক্কাল হায়া আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন লেইসা জালেকা না না না না না আমি এইটা বলিনি এইটা প্রকৃত লজ্জা নয় লজ্জা হচ্ছে নিশ্চয় প্রকৃত লজ্জা হচ্ছে এক মাথাটাকে ঠিক রাখবে মস্তিষ্ক যা ধরে রাখে সেইটাকে ঠিক রাখবে তার মানে মরা পর্যন্ত দুই কানে ইয়ারফোন লাগাবে না ওই যে নোংরা গান মস্তিষ্ক ধরছে আল্লাহ রসুল বলছেন যেই মস্তিষ্কে খারাপ কথা দেয় খারাপ কিছু ভাবে সে প্রকৃত লজ্জা করে না প্রকৃত লজ্জা করে সেই যেই মস্তিষ্কটাকে ভালো কথা ও ভালো কর্মে রাখে দুই ওয়াল ইয়া ফাজ বাতনাহু অমা হাওয়া পেটটাকে কন্ট্রোলে রাখে পেটে খারাপ কিছু দেয় না যে হালাল উপার্জন করে হালাল খায় সেই প্রকৃত আল্লাহকে লজ্জা করে তিন বেলা মরণকে স্মরণ করেছে আর যে বলে যে আমার বাপ দাদা নানা যেমন মাটিতে মিশে গেছে আমিও তো মাটিতে মিশে যাবো এই কথা যেই বলে সেই আল্লাহকে প্রকৃত লজ্জা করে ডাক্তারের ঘরে ঢুকে দেখলাম একটা কঙ্কল কঙ্কলের কপালে লিখা আছে আমিও মানুষ ছিলাম এখন ডাক্তার এটা বুঝেন কিনা আল্লাহ ভালো জানেন তার মানে আপনি যখন মরণকে স্মরণ করতে পারলেন এবং বলতে পারলেন যে আমিও তো একদিন মিশে যাব মাটিতে তখন আপনি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করলেন আয়েশা আনহা বলেন যেই ঘরে রাসুল ছিলেন যেই ঘরে রাসুলের কবর হয়েছে সেই ঘরে আমি আয়েশা ঢুকতাম কাবর সেই ঘরে ছিল আবু বাকারের কবর সেই ঘরে ছিল আমার বা আমার স্বামীর কবর আমি মাথায় কাপড় দিতাম না আমি আঁটো সাঁটো হয়ে কাপড় দিয়ে গায়ে ঘেরে এগুলো ঢুকতাম না কেন আমি মনে করতাম এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর তা আমি এমনিতে কবর কবরের পাশে চলে যেতাম মাথায় কাপড় না থাকলেও আমি কবরের পাশে চলে যেতাম ফালাম্মা দোফেনা উমার ও মা হুম যখন ওমারকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো মা দেখাল তো হুম আমি আমার কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিতাম আমি মাথায় কাপড় দিতাম গায়ে কাপড় দিতাম মিন উমার উমারের লজ্জায় কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি আয়েসা মাথায় কাপড় না দিয়ে কেমনে যায় এই বোকা মেয়ে তোমার লজ্জা নাই বেশ মেয়ে এখনো তোমার মাথায় কাপড় নাই কেন তোমার বাপ নাকি মুসলমান তোমার বাপ নাই নাকি তোমার মাথায় কাপড় নাই কেন আপনাকে বলছি আপনি কা পুরুষ আপনাকে আমি ঘৃণে করি আপনি কা পুরুষ আপনাকে আমি ঘৃণে করি আপনি কা পুরুষ আপনাকে আমি ঘৃণে করি আপনারই মেয়ে এখন বাজারে ঘুরছে মাথায় কাপড় না দিয়ে আপনার স্ত্রী যে ফ্যাশন বোরখা পরে চলছে বোরখার কাপড় আমি কিনে দিয়েছি কমর চিকন আবার পা বাড়ালে আর এক কালার বের হয় সেটা বোরখা হয় কি করে লজ্জা হয় না সরম হয় না কি ভাবছেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনে হিসাব করবেন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন এক মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে তারা জান্নাতে যাবে না তিন আপনি যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাক্ষণ মতকম লাইলাহিল্লাহ মোমর্ষ অবস্থায় মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় তোমরা তাকে স্মরণ করো কেন মানকানা আখের কালামে লাহ ফাঁকালাল ফাদা খালাল জান্না কারো যদি শেষ কালেমা লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছেন কারো যদি শেষ কালেমা হিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে আবুজার গেফারি রাজি আল্লাহ তালান বলেন আতে তুল্নবিয়া সাল্লাহ আলি সাল্লাম ও আলাই সবুন আবিয়াজ ও হনাইম আমি আল্লাহর নবীর কাছে আসলাম তখন দেখি তার উপরে সাদা কাপড় আছে তিনি ঘুমিয়ে আছেন আমি চলে গেলাম ফাতাই তো হকাদিস্তাই কাজা আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন তিনি আমাকে দেখে বলছেন আবুজার শোনো আবজর শোনো মনকান যে ব্যক্তি লাইলাহিল্লাহ বলল সেই যদি এই কথার উপরে মারা যায় আর যদি সেরেক না করে সে যদি এই কথার উপরে মারা যায় যদি সেরেক না করে ফাদা খালাল জান্না তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবুজার গেফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন ওয়ান জানা ওয়ান সারাকা চুরি করলে জেনা করলেও যাবে অঞ্জানা ওয়ান সারাকা চুরি করলে জেনা করলো যাবে অঞ্জানা ওয়ান সারাকা চুরি করলে জেনা করলো যাবে অঞ্জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলো যাবে অঞ্জানা ওয়াইন সারাকা চুরি করলে জেনাও করলে যাবে আল্লাহ আবু আবুজারের নাক মাটিতে মিশে যাক আমি বলছি জান্নাতে যাবে সে আপত্তি করার কে সে আমার মুখের মুখের উপরে আপত্তি করে কেন শোন মানুষের জীবনের শেষ কালেমা লা ইলাহা হওয়া উচিত পাশে লাইলাহিল্লাহ বলে দিবেন সারা পৃথিবীর মানুষ যদি সুরাই আসেন তার পাশে পড়ে তার কোনো উপকার করতে পারবে না যারা মাঝাব মানে না তারা আগে কোরআন পড়ে আর যারা মাঝাব মানে তারা পরে কোরআন পড়ে উভয়ই বেদাতি আল্লাহ সকল মানুষকে হেফাজত করে সম্মানিত দিনী ভাই আমার আলোচনা লম্বা হয়ে গেছে আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি এরপরে আমি শেষে চলে আসলাম আন্তরিকভাবে আপনি দাওয়াত দিয়ে গেলাম আপনি তো আমাকে আনতে জোর চেষ্টা চালাচ্ছেন আব্দুর রাহেক সাহেব আপনাকে আসতেই হবে এবার দেখি আপনাকে আমি দাওয়াত দিই আপনি যান কিনা পনেরো ষোলো ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সবাকে যেতে হবে আপনাকে আমি খুব ভালোবাসি আপনি একটু উপস্থিত হবেন ইনশাল্লাহ আন্তরিকভাবে সহযোগিতা উপস্থিত হবেন গত বছরের সম্মেলনে খরচ হয়েছিল বারো লক্ষ চল্লিশ হাজার রাজশাহীতে খরচ হয়েছে দশ লক্ষ পনেরো হাজার এবছর এখানে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হতে পারে দেশের সব বড় বড় আলেমলমা থাকবেন বিষয়ভিত্তিক কথা বলবেন আন্তরিকভাবে সকল দিনই ভাই বোনকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিলাম পনেরো ষোলো ফেব্রুয়ারি সপরিবারে যাবেন থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে সম্ভবপর চেষ্টা করা হবে বিষয়ভিত্তিক সব আলোচক কথা বলবেন দেশের প্রায় সব বড় বড় আলেমলমা থাকবেন আপনাকে আন্তরিকভাবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দুই প্রতিষ্ঠানে উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে নয় লক্ষ ছিয়াশি হাজার প্রায় দশ লক্ষ বেতন লাগছে জানুয়ারি থেকে প্রায় দশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে এখন এই মাস থেকে লাগছে কাজে আপনি দোয়া করবেন যাতে করে আল্লাহ ব্যবস্থা করেন একশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে তারও কিছু বেশি তাতে বেতন আছে নয় লক্ষ ছিয়াশি হাজার প্রায় দশ লক্ষ আপনি দোয়া করবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ক্ষমতা উপরে আছে খালি আপনার দোয়ার দরখাস্ত আমি মানুষ হিসাবে অনুরোধ জানাচ্ছি মাত্র আপনি আপনার জিম্মেদারি পালন করবেন আশাবাদী উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় উনিশশো দুইটা প্রতিষ্ঠান উন্নত মানের পড়াশোনার জন্য চেষ্টা চালাচ্ছি আপনাদের দোয়া